দয়াবান আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান আল্লাহ এই দুনিয়ায় তোমার কোনো হয় না তুলনা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা হে দয়াবান আল্লাহ মেহরবান আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান আল্লাহ এই দুনিয়ায় তোমার কোনো হয় না তুলনা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তোমার ইশারায় নীল আকাশে চা তারা যে ভাসে তোমার মহিমায় ফুল বাগানে ফুল কলিরা হাসে তোমার ইশারায় নীল আকাশে চাঁদ তারা যে ভাসে তোমার মহিমায় ফুল বাগানে ফুল কলিরা হাসে গাছের ডালে পাখির গানে গাছের ডালে পাখির গানে কুহু কুহু আল্লাহ তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা হে দয়াবান আল্লাহ মেহরবান আল্লাহ দয়াবান আল্লাহ মেহরবান আল্লাহ এই দুনিয়ায় তোমার কোনো হয় না তুলনা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা সবুজ শ্যামল এই পৃথিবীটা তোমার করুণায় ভরা পাগলে মনটা তোমারই প্রেমে হয়েছে দিশে হারা সবুজ শ্যামল এই পৃথিবীটা তোমার করুণায় ভরা পাগলে মনটা তোমারই প্রেমে হয়েছে দিশে হারা সব কিছুরি স্রষ্টা তুমি সব কিছুরই স্রষ্টা তুমি তুমি পালন কর্তা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা হে দয়াবান আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ মেহরবান আল্লাহ এই দুনিয়ায় তোমার কোনো হয় না তুলনা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা হে দয়াবান আল্লাহ মেহরবান আল্লাহ দয়াবান আল্লাহ মেহরবান আল্লাহ এই দুনিয়ায় তোমার কোনো হয় না তুলনা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা তুমি প্রভু রব্বানা